প্রমাণিত এবং যারা এগুলো সমর্থন করে না এদের বিরুদ্ধে বদনাম ছড়ায় এরা এজমা কেয়াস মানে না আমরা এটা গত সপ্তাহে পরিষ্কার করেছিলাম এজমা বলতে কি বুঝায় কেয়াস বলতে কি বুঝায় আজকে সে বিষয়ের উপরই দ্বিতীয় পর্ব এজমা কেয়াসের অপব্যবহার আজকের আলোচ্য বিষয় এজমা কেয়াসের অপব্যবহার এবং মুসলিম উম্মার ঐক্য কিভাবে হতে পারে আল্লাহ সুবহান পবিত্র কোরআনুল করিমের সুরা আলে ইমরান তিন নম্বর সুরার একশো তিন নম্বর আয়াতে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে শক্তভাবে ধারণ করো পরস্পর বিচ্ছিন্ন হইও না এখানে আল্লাহর রজ্জুকে ধরার জন্য বলা হয়েছে আমাদের প্রশ্ন আল্লাহর রজ্জু বলতে কি বোঝানো হয়েছে আল্লাহ একটা আসমান থেকে রশি ঝুলিয়ে দিয়েছেন আমরা সকলে মিলে ওটাকে ধরে রাখব এ অর্থ না আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লাম নিজেই ব্যাখ্যা করেছেন হাবলুল্লাহিল মাতিন আল কোরআনুল আজিম আল্লাহর শক্ত রজ্জু হচ্ছে কোরআনুল করিম এই কোরআনকে যারা শক্তভাবে ধারণ করবে তারাই আল্লাহর রজ্জুকে ধারণ করল যা কক্ষণে ছিঁড়ে যাবার নয় আজকে মুসলিম জাতির এই বিভক্তির কারণটা কি মুসলিম জাতির বহু সম্প্রদায় এবং বিভিন্ন জাত হওয়াটাই এই ইসলামের দলাদলির মূল কারণ কারণ এক রশি কোরআন বাদ দিয়ে যখন মানুষেরা বিভিন্ন রশি তৈরি করে তখনই বিভিন্ন দলের সৃষ্টি হয় আল্লাহ বললেন এক রশি ধারণ করার জন্য মানুষেরা চার রশি তৈরি করল হানাফি সাফি হাম্বলি মালিকি এরপরে আবার এদের থেকে সুফিদের চিস্তি কাদেরি নকশাবন্দি মজাদ দিদি এগুলো তৈরি করে ক্ষান্ত হয় নাই এরপরে তারা শরিয়া প্রণয়ন করল চার মাজাহাবের যে কোনো একটা মাজাহাব মানা ফরজ আবার আরো বলে আশ্চর্য কথা চার মাজাহাব সকলই হক আজকের এই বিষয়টা অনেক স্পর্শকাতর চার মাজাহাব সকলই হক এটা আজকে আপনাদের ক্লিয়ার হতে হবে কি করে হক হতে পারে আমরা সে বিষয়টা যাচাই করে দেখব মানুষ আজকে যাচাই করে না আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন আপনি হিন্দু কেন সে বলবে আমি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছি আপনি হানাফি কেন হানাফি পরিবারে জন্মগ্রহণ করেছি বলে আমি হানাফি সাফি পরিবারে জন্মগ্রহণ করেছি বিধায় সাফেই মালিকি পরিবারে জন্মগ্রহণ করেছি বিধায় মালিকী এখন যদি আপনি কোনো মুসলিমকে জিজ্ঞেস করেন যে তাহলে আপনি যদি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করতেন তাহলে কি হতেন একটু মাথা ঝুলাবে বলবে যে তাহলে হিন্দুই তো হতাম এবারে আমরা তাকে জিজ্ঞেস করব হিন্দু হলেও কি আপনি ওটা কি মেনে নিতেন না যাচাই করার চেষ্টা করতেন যদি আপনি যাচাই না করে হিন্দুই থেকে যেতেন তাহলে আপনার পরকালে অবস্থা কি হতো নাজাদ পেতেন কিনা বলে না তা তো নাজাদ পাবো না ঠিক তেমনি ভাবে হিন্দু ঘরে জন্মগ্রহণ করার পরে যাচাই বাছাই না করে হিন্দু থাকলে যেরকম জাহান্নামি ঠিক এরকম ভাবে কোন ব্যক্তি যদি হানাফি পরিবারে জন্মগ্রহণ করে তিস্তি পরিবারে জন্মগ্রহণ করে যাচাই বাচাই করা ছাড়া অন্ধভাবে হানাফি তাকলিদ করে সেই ব্যক্তি গুমরা এবং সে ব্যক্তি অবশ্যই জাহান্নামি এটা মনে রাখতে হবে সব মাঝহাব্বার হাক এজমার দ্বারা ফরজ হয়ে গেছে কোন এক মাঝহাব মানতে হবে কোন এজমা হলো কোথায় হয়েছিল সে এজমা আজকের মানুষ মনে করে এই দেশের ভারতীয় লোকেরা যে ভারতের কিছু আলেমরা একাত্র হয়ে বললে এজমা হয়ে যায় মাজাহাব মানা ফরজ আরবের আলেমরা তা মানে রেজমা থেকে এই দেশে বসে বলে ফরজ আর এই লোকগুলো যখন মক্কা মদিনায় গিয়ে ইমাম শব্দের পিছনে নামাজ পড়ে চিন্তা করে না আমরা যেই ইমামদের পিছনে নামাজ পড়ি তারা কোনো মজাহাব মানে না যদি কোনো ফরজকে কেউ অস্বীকার করে সে মুসলিম থাকে এদেশে বসে মাঝহাব মানা ফরজ বলে দিচ্ছে মাঝহাব না মানলে সব জায়গায় আমরা শুনতে পাচ্ছি গন্ডগোল লেগে গেছে যখনই কোনো মস্তিরে আমাদের কোনো ভাই হাদিস অনুযায়ী রফলিয়া দাইন করে রুকুর আগে পরে হাত তুলে তাকে গোমরা বলা হচ্ছে আমিন জোরে বলে গোমরা বলা হচ্ছে আমি বলি কেন তোমাদের মাঝহাবেও তো এটা আছে সব মাঝহাব তো বরহক সব মাঝহাব সত্য যাচাই বাছাই করো সব মাঝহাব হক হতে পারে না আমরা ইনশাল্লাহ প্রমাণ করব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطره فاباوه يحفظانه او ينصرانه او يمجسانه প্রতিটি শিশু ফেতরাতের উপরে জন্মগ্রহণ করে আল্লাহর দিন স্বভাবগতভাবে প্রতিটি শিশু ইসলামের উপরে জন্মগ্রহণ করে অতপর তার পিতা মাতা তাকে ইহুদি বানায় অথবা নাসারা খ্রিস্টান বানায় আউমাজেসানিহি অথবা তাকে মাজুসি অগ্নিপূজক বানায় এরপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম উদাহরণ দিচ্ছেন কামাসালিল বাহিমা তুন্তিজুল বাহিমাতা যেমন একটি বকরি বকরি বাচ্চা প্রসব করে হাল তারা ফিহা জাদা এই বাচ্চাটি জন্মগ্রহণ করার সময় কান কাটা নাক ফুটা কান ছিদ্র করা অবস্থায় জন্মগ্রহণ করে অবশ্যই না মানুষেরা পরে এগুলো করে ঠিক এরকম ভাবে যেভাবে একটা মেষ শাবক সম্পূর্ণভাবে সুস্থ শরীর সম্পূর্ণভাবে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে জন্মগ্রহণ করে ঠিক এরকম ভাবে প্রতিটি মানব সন্তান ইসলাম নিয়ে গ্রহণ জন্মগ্রহণ করে অতপর তার পরিবেশ তাকে বিভিন্ন গোত্রে বিভিন্ন দলে বিভক্ত করে ফেলে সুতরাং আজকে যে মাঝহাব বিভিন্ন ফেরকা হানাফি সাফি হাম্বলি মালিকি আহলে হাদিস সালাফি তিস্তি কাদের নকশাবন্দি এই যত রকমের দল আছে যে যেই পরিবেশে জন্মগ্রহণ করছে যার মা বাপ যেরকম সে ওটা গ্রহণ করছে কেউ যাচাই করে দেখে না যে সবগুলো ঠিক হয় কিনা মনে করুন যারা বলে চার মাজাহের কোন একটা মাঝহাব মানা ফরজ তবে সবগুলোই হক আমি এদের জিজ্ঞেস করি সবগুলো যে হক এটা কি করে হতে পারে আমরা দুই একটা মাস আলা দিয়ে একটু যাচাই করব একটা মাস আলা হচ্ছে মাসুল মারাত মেয়ে স্পর্শ করার মাস আলা উজু করার পরে যদি কোনো ব্যক্তি কোনো কারণে মেয়ে লোকের সাথে স্পর্শ করে হাত লেগে গেল শরীর লেগে গেল এক্ষেত্রে চার মাজাহাবের তিন ইমাম শাফি মালেক আহমদ বিন হাম্বল এরা বলেছেন উজু ভেঙ্গে যাবে অবশ্য এদের মধ্যে শর্ত আছে কেউ বলেছেন হাত লাগলেই হবে না কামভাব নিয়ে লাগলে হা উজু ভেঙ্গে যাবে কেউ বলেছেন যদি পর্দার আড়াল থেকে লাগে তাহলে ভাঙবে না পর্দা ছাড়া সরাসরি লাগলে ভেঙে যাবে ইমাম সাফি সাহ বললেন না কোনোভাবে লাগলি ভেঙে যাবে লাতামা এমনকি উজু গোসল করে সে যদি কোনো ব্যক্তি বৌরে থাপ্পর মারে উজু ভেঙে যাবে এটা ইমাম সাফি রহমাতুল্লাহ আলাই বললেন অপরদিকে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বলছেন যে না উজু করে যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে বা অন্য কাউকে স্পর্শ করে উজু ভাঙবে না দুই ইমাম দুই রকম বললেন কোনটা মানবেন দুটোই হক দুটো হক হয় কি করে আপনাকে বলা হলো দুই আর দুই কত হয় একজন বলল দুই আর দুই চার আর একজন বলল দুই আর দুই পাঁচ আপনি বললেন মাশাল্লাহ দুটোই ঠিক দুটোই কি ঠিক হবে এটা যেরকম স্পষ্ট দুটোই সম্ভব না ঠিক হওয়া ঠিক এরকম ভাবে উজু করে আসলে মেয়ে লোক স্পর্শ করে উজু ভঙ্গ হবে এটাও ঠিক উজু ভাঙবে না এটাও ঠিক এটা কি করে হয় এখন তাহলে বলবেন যে হানাফি লোকেরা মেয়ে লোক ধরলে উজু ভাঙবে না সাফির লোকেরা ধরলে উজু ভাঙবে এই সাজা আরবরা বলে এই সাজা এটা কি জিনিস আশ্চর্য হলে বলে এবারে আসুন আমরা যাচাই করব এখন যারা অন্ধভাবে কোন একটাকে মেনে নিচ্ছে এরা হলো তাকলিদকারী মোকাল্লিদ মাঝহাবের অনুসারী আর যারা যাচাই করে আমি আগেও বলেছি আমরা ইমামদেরকে মানি তবে নির্দিষ্টভাবে কোন একজন ইমামকে মানা ফরজ এটা না আমরা ইমাম আবু হানিফাকে মানি শাহফিকে মানি মালেককে মানি আহমদ বিন হাম্বলকে মানি ইমাম জোফার আবু ইউসুফ মোহাম্মদ আউজাই আরো অনেক ইমাম আমরা সবাইকে মানে যাচাই করে সকল ক্ষেত্রে একজনকে মানি তা না আমরা ইমাম মানি না বিষয়টা অভাব সব ইমামকে মানি তবে কোরআন হাদিস অনুযায়ী যাচাই করে যারটা কোরআন সুন্না অনুযায়ী মিলে তারটা মানি আমরা এটা পরীক্ষা করবো এখন ইমাম আবু হানি সাফি রহমতুল্লাহ আলাই তিনি যে বললেন তার দলিল কি তিনি কোরআনের একটা আয়াত সুরায় নেশা চার নম্বর সুরার তেতাল্লিশ নম্বর আয়াত থেকে দলিল পেশ করছেন কোরআন আল্লাহ বলছেন কিসে উজু ভেঙ্গে যায় বিভিন্ন কারণের মধ্যে এটাও একটা যে তোমরা যদি মহিলাদেরকে স্পর্শ করো এখানে মূলত দুই রকম পড়া আছে লামাস্তুম টান ছাড়া যার অর্থ হল হাতে স্পর্শ করা আর লামাস্তুম হচ্ছে পরস্পর স্পর্শ করা মানে সহবাস করা এই আয়াতের ব্যাখ্যায় ইমাম সাফি সাহ বললেন যে স্পর্শ করা সুতরাং মেয়ে লোককে স্পর্শ করলি উজু ভেঙ্গে যাবে এরপরে পানি পাইলে উজু করতে হবে না পাইলে তাই এমম করতে হবে সুরায় নেশার তেতাল্লিশ নম্বর আয়াত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন যে না উজু ভাঙবে না স্পর্শ করলি ভাঙ্গে না স্পর্শ করা এটা এ অর্থে না হাতে স্পর্শ করা এখানে স্পর্শ করতে বলতে সহবাস করাকে বোঝানো হয়েছে উনিও দলিল দিচ্ছেন কোরআন দিয়ে উনি দলিল দিচ্ছেন সুরায় আল ইমরানের তিন নম্বর সুরার সাতচল্লিশ নম্বর আয়াত দিয়ে মারিয়ম আলাইহাসালাম সালাম যখন জিব্রাইল তার কাছে এলেন আর বললেন তোমার সন্তান হবে উনি প্রশ্ন করলেন قالت ربي أنا يكون لي ولد ولم يمسسني بشر আমার আবার সন্তান হবে কি করে হে রব আন্না ইয়াকুনুলি ওয়ালাদ কি করে আমার সন্তান হবে ওয়ালাম ইয়ামসাসনি বাশার অথচ আমাকে কোনো মানুষ স্পর্শ করে নাই এইখানে স্পর্শ করা বলতে কি বোঝানো হয়েছে সহবাস করা এমাম আবু হানিফা বললেন যে ওই যে তুমি সাফি সাহ লামাস্তুম বলতে হাতের স্পর্শ বুঝেছ ওটা ভুল বুঝেছ আসল হলো স্পর্শ বলতে এখানে সহবাস করা সহবাস করলে উজু ভাঙে যাবে গোসল ভাঙবে চারটা সঠিক এবারে আমরা যাচাই করব গত সপ্তাহে বলেছিলাম যাচাই করার কোষ্ঠী পাথর কি কোরআন এবং সুন্না আমরা এবারে যাচাই করব কে এর মধ্যে বরহক আমরা অন্ধভাবে বলবো না উভয়জনই বরহক কাজে সাফি মাঝহাবের লোকেরা মেয়ে লোক ধরলে উজভেঙ্গে যাবে হানাফি মাঝহাবের লোকেরা ধরলে উজভঙ্গ হবে না এটা আমরা বলবো না আমরা যাচাই করব আল্লাহর রাসুল সাল আলহি ওয়াসাল্লাম কি করেছেন হজরত আয়সা রাজি আল্লাহ আনহার থেকে বর্ণনা করেন অরোয়া তিনি বলছেন যে আয়সা রাজি আল্লাহ আনহা বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কব্বালা ইমরাতাম মিন নিসাইক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের থেকে কোনো একজন স্ত্রীকে চুমু খেলেন কব্বালা চুমু দিলেন এরপরে আল্লাহর নবী সাল আলহি ওসাল্লাম সালাত আদায় করার জন্য গেলেন আর উদু করলেন না কলা ওরোয়া ওরোয়া বললেন মান হিয়া ইল্লা আনতে ওরোয়া ছিলেন আয়সারাদি আল্লাহ তাল আনহার খুব নিকট আত্মীয় আয়েশার ভাইয়ের ছিল অথবা বোনের ছেলে উনি বললেন যে খালা ওই স্ত্রী তো আপনি ছাড়া আর কেউ না ফাদহিকাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেসে দিলেন তার মানে এই স্ত্রীকে আয়েশা নিজেই হাদিসটা আছে আবু দাউদের একশো উনআশি নম্বর হাদিস মুসনাদে আহমদের পঁচিশ হাজার সাতশো ছেষট্টি নম্বর তিরমিজির ছিয়াশি নম্বর সহি হাদিস পরিষ্কার হয়ে গেল আল্লাহর নবী সাল আলিহি ওয়াসাল্লাম উজু করার পরে তার স্ত্রীদের থেকে কোনো একজন মহিলাকে চুমু খেলেন এরপরে উজু ভঙ্গ হয় নাই আরো একটা হাদিস মুসলিম শরীফের হাদিস এগারো হাজার এক হাজার একশো আটষট্টি নাম্বার এবনে মাজার হাদিস নাম্বার নয়শো ছাপ্পান্ন মুসনাদে আহমদের হাদিস নাম্বার চব্বিশ হাজার অষ্টআশি আয়েশা রাদি আল্লাহ আনহা থেকেই বর্ণিত আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লাম হুজরার ভিতরে রাতে সালাত আদায় করতেন ঘরে তখন বাতি ছিল না ঘর ছিল ছোট আয়েশা রাদি আল্লাহ আনহা আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম যেখানে দাঁড়ালেন সালাতের জন্য আর কাবার মাস দিকে অর্থাৎ পশ্চিম দিকে ওখান থেকে দক্ষিণ দিকে কাবা মদিনা থেকে মাঝখানে শুয়েছিলেন কিরকম শুয়েছিলেন তাও বলা আছে কান আর ইউসাল্লি মিনাল লাইলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় সালাত আদায় করতেন ওয়ানা আনা মুতারিদাতুন বাইনাহু ওয়া বাইনাল কিবলা আমি আল্লাহর রাসুলের মাঝে আর কেবলার মাঝে সোজা শুয়ে থাকতাম জানাজা যেরকম জানাজা সোজা হয়ে থাকে এরকম ভাবে সোজা হয়ে শুয়ে থাকতাম আল্লাহর রাসুল সাল আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় যেতেন তখন আমাকে হাত দিয়ে স্পর্শ করতেন পা গুটিয়ে নিতাম সেজদা করে উঠলে আবার পা ছড়িয়ে দিতাম তাহলে সালাত অবস্থায় আল্লাহর রাসুল সাল আলহি ওয়াসাল্লাম মহিলা স্পর্শ করলেন এতে উজুভঙ্গ হয় নাই যাচাই করে দেখলাম আবু হানিফার মত এখানে সঠিক সাফি সাহেবের মত এখানে অঠিক আমরা আবু হানিফার মতকে গ্রহণ করেছি সাফি সাহেবের মতকে বর্জন করেছি কাজে আবু হানিফাকে মানলাম আমরা তবে যাচাই করে অন্ধ অনুসরণ করে না এবারে আরো একটা মাসালা সালাতের মধ্যে সোরায় ফাতেহা পড়ার পরে আমিন জোরে বলবো না আসতে বলবো এক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন আমিন আসতে বলতে হবে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বললেন জোরে বলতে হবে এখানে আমরা যাচাই করব কারটা সঠিক আমরা বলবো না দুটোই ঠিক আসতে বলাও ঠিক জোরে বলাও ঠিক মানে আল্লাহ শরীয়তকে ভাগ করে দিয়েছেন হানাফিরা আসতে বললেও ঠিক আর সাফির মুড়িদের হাত জোরে বললেও ঠিক আমরা এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করি নাই আমরা যাচাই করে দেখব কে ঠিক আমরা যাচাই করে দেখছি ইমাম আবু হানিফ আর রহমাতুল্লাহ আলাই একটা দুর্বল হাদিস পেশ করেছেন আর কিছু যুক্তি পেশ করেছেন যুক্তি আমিন একটা দোয়া আর যত দোয়া সালাতের মধ্যে আছে সবই তো আসতে বলি তাহলে এটাও আসতে বলতে হবে আমরা তাসাহুদের মধ্যে দোয়া আসতে পড়ি এরকম ভাবে রুকুর তাসবি আসতে পড়ি সেজদা আসতে পড়ি অতএব অতএব যুক্তি কি করতে হবে আমিন যেহেতু একটা দোয়া এটাও আসতে পড়তে হবে যুক্তি বেশ করে দিল আমরা বলেছিলাম যে যুক্তি যেই কোনো যুক্তি গ্রহণ না কেয়াস গ্রহণযোগ্য নয় কেয়াস আমরা মানি ওই কেয়াস আল কেয়াসুল মুস্তাম্বা তুমিনাল কিতাবে অসুন্না যে কেয়াস যে যুক্তি কোরআন এবং হাদিসের আলোকে বের করা হয় সেই যুক্তি মানি আমরা এটা গত সপ্তাহে স্পষ্ট করেছিলাম দুইটা মাস আলা একটা কোরআন হাদিসে আছে আর ওই একই ধরনের আর একটা মাস আলার সমাধান কোরআন হাদিসে নেই যে মাসালাটার সমাধান কোরআন হাদিসে নেই ওইটার মতো কোরআন হাদিসে যে মাসলার সমাধান আছে ওই হুকুমটা এখানে লাগাই এটার নাম কি এই কেয়াস গ্রহণযোগ্য আর যেই কেয়াস কোরআন এবং হাদিসের থেকে বের করা হয় নাই ওই কেয়াস সম্পর্কে বলেছিলাম এই ধরনের কেয়াস প্রথম যে ব্যক্তি করেছে আরবরা বলে আব্বালুমান কাসা ইবলিস সর্বপ্রথম যেই ব্যক্তি এই রকম কেয়াস করেছে যুক্তি বেশ করেছে তার নাম মিস্টার ইবলিস ইবলিস বলেছিল আমি তো আগুনের তৈরি আদম মাটির তৈরি আগুন জ্বালাইলে উপরে উঠে মাটি উপরে ছুড়লেও নিচে পড়ে অতএব আগুনের সামনে মাটি নত হবে মাটির সামনে আগুন নয় এই যুক্তি পেশ করেছিল কে তাহলে প্রথম কেয়াস প্রথম যুক্তিবাদীর নাম কি ইবলিস শৈতান লানাহুল্লাহ আল্লাহ তাকে অভিশাপ দান করুন সুতরাং বুঝে গেল কোরআন এবং হাদিস বাদ দিয়ে কোন কেয়াস কোন যুক্তি মুসলিমরা মানতে পারে না আর যেই কেয়াসের উৎপত্তি কোরআন হাদিস থেকে সে কেয়াস মানা যাবে আমরা আমিন সম্পর্কে দেখব কেয়াস কোন জায়গায় আসে যেখানে কোরআন সন্ন্যার কোনো বর্ণনা পাওয়া যায় না আমিন সম্পর্কে কি বলা হচ্ছে আবু হরারাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা আম্মানাল ইমামু আম্মিনু মালায়কাদের আমিনের সঙ্গে মিলে যাবে তার মানে মানুষ যেমন আমিন বলে ফেরেস্তারাও আমিন বলে যেই ব্যক্তির আমিন বলাটা ফেরেস্তাদের আমিন বলার সঙ্গে মিলে যাবে গোসের আল্লাহু মা তাকাদ্দাম আমিন দাম্বিহি তার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেওয়া হবে এরপরে বর্ণাকারী ইবনে শাহাব জুহুরি বলছেন ওয়াকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আমিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলতেন বুখারী শরীফের 780 নম্বর হাদিস মুসলিমের 932 নম্বর হাদিস তিরমিজির 250 নম্বর হাদিস আবু দাউদের 937 নম্বর হাদিস আপনাদের তালাশ করার জন্য সহজ হলো সালাতের অধ্যায় গিয়ে আমিনের অধ্যায় তালাশ করবেন নাম্বার না মিললেও পাওয়া যাবে এমনি ভাবে আবু দাউদের নয়শো তেত্রিশ নম্বর হাদিসে বলা হয়েছে ওয়ান ওয়াইল ইবনে হুজরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم إذا قرأ ولا الضالين আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়ালা বলিন বলতেন আলা আমিন তখন আমিন বলতেন ও রফা বিহা সৌতাহু এবং আওয়াজকে বুলন্দ করে বলতেন জোরে বলতেন পরিষ্কার হাদিস আমিন জোরে বলতেন না আসতে বলতেন পরিষ্কার হাদিস আবু দাউদের নয়শো তেত্রিশ নম্বর হাদিস এমনি ভাবে তিরমিজির দুইশো আটচল্লিশ নম্বর হাদিস সহি হাদিস ওয়াইল এমনি হজর থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লামকে গায়রিল মাগদুবি আলাইহিম ওযাদ পড়তে শুনেছি আমিন এরপরে তিনি বলেছেন আমিন এবং আওয়াজটাকে দীর্ঘ করেছেন আওয়াজ এখন যদি কোন মুকাল্লিদ সাহেবকে জিজ্ঞেস করেন সে বলবে মাদ্দা মানি লম্বা দিয়ে পড়েছেন জোরে পড়েন নাই এখানে আছে মাদ্দা বিহা সৌতাহু সৌত মানে হচ্ছে আওয়াজ সৌত মানে কি মাদ্রাসায় যারা আরবি প্রথম ক্লাসে ভর্তি হয় তাকেও জিজ্ঞেস করেন সৌত মানে কি আওয়াজ বলা হয়েছে মাদ্দা বিহা সৌতাহু তার আওয়াজকে দীর্ঘ করেছেন আওয়াজ দীর্ঘ করেছেন আসতে বললে কি আওয়াজ দীর্ঘ করা হয় পরিষ্কার হাদিস হয়ে গেল ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই আসাহুল কিতাবে বাদা কিতাব আসাহিহুল বুখারি আল্লাহর কিতাবের পরে কোরআনের পরে এই জমিনে যত কিতাব আছে তার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হচ্ছে সহি বুখারি ইমাম বুখারি শিরোনাম দিয়েছেন একটা অধ্যায়ের শিরোনাম বলছেন বোখারির সাতশো আশি নাম্বার হাদিস দেখবেন আমিনের অধ্যায় উনি শিরোনামটাই দিয়েছেন বাবু জাহারিল ইমাম তামিম ইমামের জোরে আমিন বলার অধ্যায় ইমামের জোরে আমিন বলার অধ্যায় এরপরে বলছেন ওয়াকানা আবু হরায়রা ইউনাদিল ইমাম লা তাফুতনি বি আমিন আবু হরায়রা ইমামদেরকে ডেকে বলতেন আপনি আমাদের আমিন ফৌজ করেন না আমিন যেন ছুটে না যায় জোরে বলেন যে আমরা শুনতে পাই আপনি আমিন বললে আমরাও বলতে পারবো আমাদের আমিন বলা যেন ছুটে না যায় আসতে বলবেন না এরকম ভাবে হাদিস আসছে আবু হরারা থেকে বুখারি হাদিস আন্না নবী সাল আলাইহি ওয়াসাল্লাম কল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা আম্মানাল ইমাম আমিনু যখন ইমাম আমিন বলে তোমরাও আমিন বলো আমিন ইমাম যখন বলে তোমরা আমিন বলো ইমাম যদি আমিন জোরে না বলে আমরা কেমনে বুঝবো যে ইমাম আমিন বললে আমিন বলতে হবে পরিষ্কার হাদিস ইদা আম্মানাল ইমামু যখন ইমাম আমিন বলে আমিনু তোমরাও আমিন বলো কেননা যেই ব্যক্তির আমিন বলাটা ফেরেস্তাদের আমিন বলার সঙ্গে মিলে যাবে মা আমিন তার পিছনের যত রকমের গুণা আছে যত গুণা আছে সবগুলো মাফ যাও ওয়াকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আমিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমিন বলতেন পরিষ্কার হয়ে গেল হানাফিরা বল ইমাম আবু হানিফা বললেন আমিন আসতে বলতে হবে ইমাম শাফি সাহেব বললেন জোরে বলতে হবে আমরা এক্ষেত্রে ক্ষেত্রে যাচাই বাছাই করে দালিল ভিত্তিক ইমাম সাফির মতটাকে সহি পেয়েছি আমরা ওটা গ্রহণ করেছি অতএব সাফি সাহেব তোমার মানি আগের মাসলায় সাফি সাহেবকে বর্জন করেছিলাম এই মাসলায় আমরা সাফিকে গ্রহণ করেছি আবু হানিফাকে বর্জন করেছি এটাই পরিষ্কার দালিল ভিত্তিক যার কথা সহি হবে আমরা তা মানব আর যদি কোরআন এবং হাদিসের দলিলের ভিত্তিতে কারো কথা না মিলে সে যত বড় ইমাম হোক যাই হোক আমরা তা বর্জন করে ছাড়ব আরো একটা মাসালা দেখাচ্ছি যারা বলে সবই ঠিক চার মাঝহাব সব হক যে কোনো একটা মাঝহাব মানা ফরজ আমি আরো দেখাচ্ছি সালাতের মধ্যে হাত বাঁধবেন না ছেড়ে দিবেন ইমাম মালিককে ধরবে এবার রাহমাতুল্লাহ আলাই আমরা শ্রদ্ধা করি সবাইকে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই বললেন নামাজের মধ্যে সালাতের মধ্যে হাত বাধা লাগবে না ছেড়ে দাঁড়িয়ে থাকবে সোজাভাবে যারা হজ করতে গেছেন তারা জানেন আফ্রিকান দেশের মুসলমান যারা এমনি কালো কালো লম্বা হাত ছেড়ে দিয়ে সোজা আজরানের মতো দাঁড়িয়ে থাকে হাত বাঁধে না অপরদিকে হানাফি সাফি এরা হাত বাঁধে অবশ্য হাত বাঁধে যারা তাদের মধ্যে আবার দুই গ্রুপ এক গ্রুপ নাভির নিচ্ছে আর এক গ্রুপ বুকের উপরে আমরা এক্ষেত্রেও যাচাই করব কোনটা সঠিক আসুন আল্লাহ নবী সাল্লামকে হাত ছেড়ে দিয়ে দাঁড় থাকতেন নাকি হাত বাঁধতেন যাচাই বাছাই যারা না করে তারা বলে ইমাম মালেকও বরহাক অন্যরাও বরহাক ছেড়ে দিয়ে সোজা দাঁড়িয়ে থাকাও ঠিক আবার বাধাও ঠিক আমরা বলি দুই আর এ চারও ঠিক দুই আর এ পাঁচও ঠিক এটা যেমন অবাস্তব ঠিক এরকম ভাবে এটাও ঠিক ওটাও ঠিক না হয় না আমরা এবারে যাচাই করছি আমাদের কষ্টি পাথর আল্লাহ রসুল দিয়েছেন আল্লাহ তারা দিয়েছেন সুরায় নেসার উনষাট নম্বর আয়াতে যদি তোমরা কোনো বিষয়ে বিবাদে লিপ্ত হও মতবিরোধ দেখা দেয় তাহলে বলবা যে সবটাই ঠিক না আল্লাহ তারা বলছেন রাসূল তোমরা ওটাকে আল্লাহ এবং আল্লাহর রাসুলের কাছে ফিরিয়ে দাও আল্লাহর কাছে ফিরিয়ে দেওয়ার মানি হচ্ছে কোরআনের সঙ্গে মিলাও আর রাসুলের কাছে ফিরিয়ে দেওয়ার মানি হচ্ছে হাদিসের সঙ্গে মিলাও যেটা হাদিস এবং কোরআন দিয়ে যাচাই করলে অনুযায়ী সহি মিলবে ওটা মানা যাবে আমরা এবারে তালাশ করতে লাগলাম যে হাত আমরা সালাতের মধ্যে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকবো নাকি বাঁধব আলী রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইন্নামিনা সালাতে সালাতের মধ্যে সুন্না হচ্ছে সুন্না মানে তরিকা কোরআন এবং হাদিসে যদি সুন্না বলা হয় এই সুন্নার মানে হচ্ছে কি তরিকা পদ্ধতি মানে আল্লাহর রাসুলের পদ্ধতি হচ্ছে সালাতের মধ্যে অদল আলাল কাফে তাহতা সুররা উপরে হাতলি রেখা কবজার উপরে কবজা রাখা নাভির নিচে হানাফিরা খুশি আমরা বললাম হানাফিরা খুশি হোক আর যাই হোক মাপতে হবে তত পাওয়া গেল ইমাম মালিকের বিরুদ্ধে চলে গেল নাভির নিচে হাত বাঁধার দলিল পাওয়া গেল হানাফিরা খুশি হলো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই এই হাদিসটা সম্পর্কে সমস্ত ইমামদের বক্তব্য হল হাদিস হাদিসের সনদ দুর্বল হাদিসটা কি দুর্বল বিশুদ্ধ না সহি না এমনি ভাবে এটা ছিল সুনানে বাইহাকির দুই হাজার চারশো পঁয়ত্রিশ নম্বর হাদিস বাইহাকির হাদিস যেটা বললাম যে নাভির নিচে হাত বাঁধা দলিল আমাদের অনেক ভাইরা বুঝেন না যে হানাফিদের কোনো দলিল নাই আরে ভাই দলিল আছে না হইলে কমনে বাইল তবে দলিলটা সহি না দুর্বল তা কি করতে হবে যাচাই করতে হবে এই যে দলিল পেশ করলাম নাভির নিচে হাত বাঁধা দলিল পাওয়া গেছে কিনা তার সমস্যা কি সমস্যাটা কি দুর্বল এটা জানা থাকতে হবে দুর্বল এমনি ভাবে আরো হাদিস আছে আসুন আনাবি ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال আবু হুরায়রা আখযুল আকুফে আলাল আকুফে ফি সালাতে তাহতা সুররা এটা আবু দাউদের হাদিস সালাতের মধ্যে হাতের সাথে হাত হাত দিয়ে হাত ধরে রাখবে আখজুন মানে পাকড়ানা ধরা হাতের হাতলি দ্বারা মানে কবজি দ্বারা কবজি ধরবে সালাতের মধ্যে তাহতা সুররা নাভির নিচে নাভির এটা আছে কোথায় এখন তো আরো শক্তিশালী হয়ে গেল আবু দৌদের হাদিস সিয়াসের তার হাদিস নাভির নিচে হাদিস পাওয়া গেছে হাত বাদার হাদিস আবু দাউদের সাত শত আটান্ন নাম্বার হাদিস কিন্তু দুর্ভাগ্য আবু দাউদ বলেছেন হাদ আল হাদিস ও দাইফুন হাদিসটা কি ওই আবু দাউদই লেখা আছে কল আবু দাউদ ইমাম আবু দাউদ এই হাদিসটা বর্ণনা করার পরে লেখার পরে বলতেছেন সামেতু আহমদ ইবনে হাম্বল আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে শুনেছি ইউদাইফু ইন্দা আব্দুর রহমান ইবনে সাহাক আল কুফি এই হাদিসের বর্ণনাকারীদের মধ্যে একজন আছে আব্দুর রহমান আল কুফি এই লোকটা দুর্বল সে কারণে হাদিসটি দুর্বল তাহলে বোঝা গেল হানাফিদের দলিল আছে মাগার কি সমস্যাটা কি দুর্বল এবারে আসুন আরো একটা হাদিস আপনারা এটা খুব মনে রাখবেন একতে লাভ কেন হয় না বোঝার কারণে বলে যায় যে কোনো দলিল নেই দলিল আছে কিন্তু কি নাই সহি দলিল নাই কি নাই আমি এটা গত সপ্তাহে বলেছিলাম যে আমরা তো হাদিস পাইলেই হলো হাদিসে আছে হাদিসে আছে আল হাদিস যে কোনো জায়গায় লেখা থাকবেন আল হাদিস আমি বলি আল হাদিস যদিও হয় জাল হাদিস যদিও হয় কি একটা হলেই হলো আরো একটা হাদিস এটাও জাল দুর্বল হাদিস আবু দৌদি আছে হাদিসটা সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিস আবু জোহাই ফারাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত এটা আলীর থেকে বর্ণিত কলা আসুন্নাতু ওয়াদুল কাফে আলাল কাফে ফি সালাত তাহতা সুররা সুন্নাহ হচ্ছে হাতের কবজির উপরে হাত ধরা নাভির নিচ্ছে তাহলে সুন্না বলে দিচ্ছেন কি সুন্দর দলিল আবুদাউদে আছে ফি হাদিস না মেনে কোথায় যাইবা কিন্তু আবুদাউদ এখানেও বলেছেন হাদিসটা দুর্বল হাদিসটা কি এবারে আসুন হাত বাধা তো পাওয়া গেল সহি হাদিসগুলো আমরা তালাশ করছি কারণ দলিল হলেই চলবে না আমি বলেছিলাম যে আমি এই সহি হাদিস তালিশ তালাশ করা শুরু করলাম চোখ খুলল সেদিন যেদিন মক্কাতে একটা হোটেলে খেতে বসতাম অনেক বাঙালি কর্মীদের সাথে একটা ইয়ামানি কর্মী ছিল দেখতে বাঙালিদের মতোই ইয়ামানিরা দেখতে বাঙালিদের মতোই এই কালো শ্যামলা লম্বা মোটা চিকন কেউ বেটো কেউ খাটো কেউ কালো কেউ শ্যামলা এ জাতীয়ই তো ওকে বললো যে আমাদের দেশে একজন ওস্তাদ আসছে তোর কোনো মস্তা জিজ্ঞেস কথা জিজ্ঞেস কর সে জিজ্ঞেস করলো একটা মশালা আমি উত্তর দিলাম হোটেল কর্মী সে বলল হাল দাকা দালিল সহি তুমি যে এই মাস্টার এই উত্তর দিলা তোমার কাছে সহি দলিল আছে আমার তো মাথা তখনই গোলাই গেল এক তো সে দলিল চাইল আবার দলিল দিলেই চলবে না সহি দলিল কিনা আর আমাদের ধর্মে তো দলিল সহি আর দুর্বল কোনো যাচাই বাছাই করি না জীবনেও দলিল হলেই হলো যেমন এতক্ষণ দলিল পেশ করলাম নাভির নিচে হাত বাঁধার দলিল পেশ করা হলো দলিল সহি এবারে সহি দলিল عن سهل بن سهل سعد رضي الله تعالى عنه قال كان الناس يؤمرون أن يضع الرجل اليد اليمنى على ذراعه اليسرى في الصلاة সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূলের যুগে মানুষদেরকে আদেশ করা হতো আইয়াদ রজুলু আল ইয়াদ আল ইউমনা যে প্রতি ব্যক্তি তার ডান হাত রাখবে আলা আইল ইউসরা তার বাম হাতের এইটাকে জেরা বলে পুরোটাকে পুরোটাকে জেরা এক হাত এটাকে বলে জেরা এখান থেকে শুরু করে কনুই পর্যন্ত হাতের কনুই থেকে আঙ্গুলের মাথা পর্যন্ত এটার নাম কি জেরা বলা হচ্ছে যে ব্যক্তিকে প্রত্যেক ব্যক্তিকে হুকুম করা হতো যেন ডান হাত বাঁধে আলা জেরা ইহিল ইউসরা বাম হাতের ডানার উপরে কি বলে এটাকে হাতের উপরে হাত হাত বলতে এটা পুরোটা হাতের উপরে ফিস কোথায় সালাত অবস্থায় এমনি ভাবে এটা বোখারির সাতশো চল্লিশ নম্বর হাদিস সহি হাদিস এমনি ভাবে আরো এক হাদিস আবু দৌদের এটা সহি হাদিস আবু দৌদের তিনটা হাদিসের দুইটা দুর্বল একটা সহি হাদিস অবশ্য মুরসাল কিন্তু শক্তিশালী সনদে বর্ণিত হাদিসটা তাউস থেকে বর্ণিত তিনি বলছেন قال كان رسول الله صلى الله عليه وسلم يضع يده اليمنى على يده اليسرى আল্লাহর রসুল সাল আলাই ওসাল্লাম ডান হাত রাখতেন বাম হাতের উপরে এরপরে এই দুনো হাত বেঁধে তারপরে বুকের উপরে রাখতেন কোথায় রাখতেন না নাবির নিচে বুকের উপরে অহু সালাত অবস্থায় হাদিস আবু দাউদের সাতশো উনষাট নম্বর হাদিস এমনি ভাবে মুসনাদে আহমদের একুশ হাজার নয়শো সাতষট্টি নম্বর হাদিসে বলা হয়েছে আন কবি সতাবনে হুলবিনা নাবিহি قال رأيت النبي صلى الله عليه وسلم ينصرف عن يمينه وعن يساره ورأيته قال يضع هذه على صدره وصف يحيى اليمنى على اليسرى فوق المفصل ডান হাতকে বাম হাতের উপরে রেখে তারপরে বুকের উপরে রেখে বললেন যে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এইভাবে রাখতেন এমনি ভাবে ওয়াইল এমনি হজুর থেকে বর্ণিত আছে আরো অনেকগুলো হাদিস সহি এমনি খোজাইমার চারশো উনাশি নাম্বার হাদিসে বলা আছে আল্লাহ রাসুল সাল ডান হাত রাখতেন বাম হাতের উপরে বুকের উপরে কোথায় রাখতেন বুকের উপরে অবশ্যই এই হাদিসটার সনদ একটু দুর্বল আছে কিন্তু অন্যান্য হাদিসের কারণে গ্রহণযোগ্য হয়ে গেছে এইভাবে পরিষ্কার হয়ে গেল সালাতের মধ্যে হাত ছেড়ে দিবে না বাঁধবে কোথায় নাভির উপরে না নিচে না বুকের উপরে পরিষ্কার হয়ে গেল আমরা যাচাই করে দেখলাম এই ক্ষেত্রে ইমাম মালিক আলাই আলাইয়েরটা সঠিক না বরং অন্য ইমামদেরটা সঠিক আমরা সেটা গ্রহণ করলাম বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে এমনি ভাবে কবলার রুকু এবার সুজুদ রুকুর আগে এবং রুকুর পরে হাত উঠানো যাবে কিনা এমনি ভাবে তিন রাকাত চার রাকাত বিশিষ্ট সালাতে দুই রাকাত থেকে দাঁড়াবার পরে হাত উঠানো যাবে কিনা এগুলো হাদিসে কি বলে দেখবো আমরা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বলেছেন না উঠানো যাবে না শুধু তাকবিরে তাহারিমা উঠাতে হবে অন্য ইমামরা বলছেন উঠাতে হবে আমরা যাচাই বাছাই করে দেখব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কি বলেন মুসলিম শরীফে একটা হাদিফ আছে যে লোকেরা সালাতের মধ্যে হাত উঠাইত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমাদের হাতগুলো কি ঘোড়ার ল্যাস যে বারবার উঠাও এরপরে আর লোকেরা উঠানো বন্ধ করে দিল আমরা বলি এই জন্য তারা বলে যে এটা শুরুর দিকে ছিল পরে বাতিল হয়ে গেছে আরো বলে থাকে কয় যে প্রথম দিকে ইসলামের প্রথম দিকে লোকেরা মূর্তি কোলে নিয়ে সালাস নামাজ পড়তে আসতো মূর্তি কোলে নিয়ে এই জন্য বারবার হাত উঠাবার হুকুম দিল এরকম যখন বারবার হাত উঠায় তখন মূর্তি ধপাস করে পড়ে যায় না পরে ধপাস করে যাই হোক ভেঙ্গে চুরমার হয়ে যায় এই জন্য প্রথম দিকে ছিল পরে যখন মূর্তি আনলো না তো রহিত হয়ে গেল আপনি আশ্চর্য হবেন আল্লাহর নবীর সাহাবিদের সম্পর্কে কি বদগুমানি কি খারাপ ধারণা আল্লাহর নবীর সাহাবিরা লাইলাহা পড়ার পরেও ইসলাম গ্রহণ করার পরেও তারা মূর্তি নিয়ে নামাজ পড়তে আসতো কত বড় খারাপ ধারণা সাহাবিদের উপরে আপনারা কি ধারণা করবেন কোন মুসলিম করতে পারে না এ সমস্ত খারাপ ধারণা সাহাবিদের সম্পর্কে কোন মুসলিম করতে পারে না রইল মুসলিম শরীফের হাদিস ওটা সালাম সম্পর্কে ইসলামের শুরুর দিকে সালাম দিলে মানুষেরা মুখে উত্তর দিত পরবর্তীতে হাত দিয়ে ইশারা করত না আমাদের সালাম দিলে উত্তর দিতে হাত দিয়ে ইশারা করত এটা পরবর্তীতে বাতিল হয়ে যায় এই আবদুল্লাহ মাসুদ মাসউদ থেকে হাদিস আছে তিনি বলেন আমরা যখন হাবাসায় হিজরত করে গেলাম তার আগে তো সালামে সালাম দিতাম উত্তর দেওয়া হতো নামাজের মধ্যে আমি যখন হাফসার থেকে আসলাম আল্লাহর নবীকে সালাম দিলাম নামাজরত অবস্থায় উত্তর দিলেন না আপনি যদি আপনার প্রিয় কোনো ব্যক্তিকে সালাম দেন আর সে উত্তর না দেয় কেমন লাগবে চোদ্দ বছর পুরো আগে কি করেছি কি অন্যায় করলাম কেন উত্তর দিচ্ছে না এই সব মনে করতে থাকবে উনি এরকম মনে করতে লাগলেন কি অন্যায় করলাম কেন আল্লাহর নবী উত্তর দিচ্ছেন না এরপরে এরপরে আল্লাহ নবী সালাম ফিরানোর পরে বললেন ইন্নাফিসলা সুগলান সালাতের মধ্যেই কাজ আছে কাজী সালাতের মধ্যে আর উত্তর দেওয়া যাবে না এটা রহিত হয়ে গেছে ওইটা রহিত হয়ে গেছে ঠিক কিন্তু রুকুর আগে আর রুকুর পরে যে হাত উঠানো এগুলো রহিত হয় নাই এ সম্পর্কে হাদিস অনেকগুলো প্রায় পঞ্চাশ জন সাহাবির থেকে এই হাদিস বর্ণিত আছে রফলিয়া ইয়াদাইন সম্পর্কে এর মধ্যে আছেন চার খলিফা পঁচিশ জন সাহাবি থেকে বর্ণিত আশারায় মুবাসার মধ্যে অনেক সাহাবির থেকে বর্ণিত এবং সব হাদিসগুলো সহি এবং প্রায় চার শত সাহাবা কিরামদের আথার আছে এমনিভাবে ইমাম সৈয়তি রাহমাতুল্লাহ আলাই রাফুল ইয়াদাইন সম্পর্কে যে হাদিসগুলোকে মোতাওয়াতের বলেছেন ইমাম বুখারি রাহমাতুল্লাহ আলাই এই খালি রাফুল ইয়াদাইনের উপরে একটা কিতাব লিখেছেন তার নাম জুজউ রাফুল ইয়াদাইন কি নাম জুজউ রাফুল ইয়াদাইন একটা সম্পূর্ণ কিতাব হচ্ছে এই রাফুল ইয়াদাইনের হাদিসের উপরে বুখারি শরীফ সব হাদিসের সব কিতাবে আছে সালেম ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত তিনি বয়ান করেন তার পিতা থেকে أن رسول الله صلى الله عليه وسلم كان يرفع يديه حزو منكبيه আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কাঁধ বরাবর হাত উঠাতেন কখন ইজা ইফতাতাহাস সালাতা যখন সালাত শুরু করতেন ওইদা ওয়াইদা আলীর রুকু আর যখন রুকুর জন্য তাকবির বলতেন তখন হাত উঠাতেন আর যখন রুকুর থেকে মাথা উঠাতেন তখনও হাত উঠাতেন রাফা হুমা কাদা আলিকা আইদন এরকমই হাত উঠাতেন যেমন প্রথমবার গইছেন হাদিসটা আছে বোখারির সাতশো পঁয়ত্রিশ নম্বর হাদিস রাফুল ইয়াদের অধ্যায় দেখবেন আপনার হাদিসের নাম্বার আমি বারবার বলি নাম্বার না মিললেও সহজভাবে তালাশ করার উপায় আছে সালাতের অধ্যায় খুলে হাত উঠাবার অধ্যায় তালাশ করেন পেয়ে যাবেন খুব সহজে তালাশ করা যাবে আরো একটা হাদিস আন্না পেরেন আন্না ইবনা ওমর নাফে বর্ণনা করেন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কানা ইদা সালাতে কাব্বারা তিনি যখন সালাতে প্রবেশ করতেন তখন তাকবীর বলতেন ওয়াইদা রাকা রাফা ইয়াদাইহি আবার যখন রুকু করতেন তখন হাত উঠাইতেন ওয়াইদা হলিমান হামিদা আবার যখন তিনি স্বামী আল্লাহ হলিমান হামিদা বলতেন রফা তখন হাত উঠাইতেন ওয়াইদা কাম আমিনার রাকা তাইনে রফা আবার যখন তিন রাকাত বিশিষ্ট সালাত বা চার রেখাত বিশিষ্ট সালাতের দুই রাকাত থেকে দাঁড়াইতেন তখন হাত উঠাইতেন হাদিসটা বুখারির সাতশো উনচল্লিশ নম্বর হাদিস পরিষ্কার হয়ে গেল এমনি ভাবে আরো এক হাদিস মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইদা কাব্বারা যখন তিনি তাকবীর বলতেন রাফা ইয়াদাইহি তখন তিনি হাত উঠাতেন হাত্তা ইউহাযিয়া বিহিমা উযুনাইহি দুই হাত কান বরাবর উঠাইতেন আগে ছিল কাঁধ বরাবর এখন কান বরাবর আমরা দুই হাদিসের মধ্যে আমলকে এইভাবে যে গোড়া থাকে কাপ বরাবর আঙ্গুল থাকে কোন বরাবর কান বরাবর সব আমল হয়ে গেল ওয়াইদা রকা আবার যখন রুকু করতেন তখনও তিনি হাত উঠাতেন হাত্তা দিয়া বিহিমা হে উভয় কান বরাবর উঠাইতেন আবার যখন রুকুর থেকে মাথা উত্তোলন করতেন তখনও ফাকাল সামি আল্লাহ হামিদা এটা বলতেন ফালাম ইসলাদারিক একটু হাত উঠাইতেন হাদিসটা আছে মুসলিম শরীফের আটশত একানব্বই নম্বর হাদিস এবারে পরিষ্কার হয়ে গেল আমরা হাদিস দিয়ে যাচাই করলাম হাদিস দিয়ে বাছাই করলাম ইমাম আবু হানিফ আর রহমাতুল্লাহ আলাই বললেন তাকবিরের তাহারিমাত ছাড়া হাত উঠানো যাবে না অন্য ইমামরা বললে উঠাতে হবে আমরা এটা বলি না যে দুইটাই সঠিক বরং আমরা কি বলেছি একটা সঠিক কোনটা সঠিক তা যাচাই বাছাই করে দেখলাম ক্ষেত্রে রুকুর আগে রুকুর পরে এবং দুই রাকাতের থেকে দাঁড়াবার পরে হাত উঠাবার হাদিস সহি অতএব সেটা আমল আমল করব এটা আমরা গ্রহণ করব বাইরা আমার এরকম ভাবে মনে রাখতে হবে অনেকে আছে এত মত আমরা কই যাব আমি সেজন্য শুরুতে বলেছিলাম এই দোহাই দিয়ে আপনি খবরদার পরকালে মুক্তি পাবেন না আল্লাহর কাছে নাজাদ পাবেন না আল্লাহ তালা বলেছেন আমি আপনাকে বলেছি যেরকম একজন হিন্দু সে যদি বলে আমি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছি তাই হিন্দু অবস্থায় মরলেও জান্নাত পেয়ে যাব এটা যেমন ভুল তেমনি ভাবে আপনিও যদি বলেন আমি হানাফি ঘরে জন্মগ্রহণ করেছি তাই হানাফি মাঝাবে আমল করবো এতে মুক্তি পেয়ে যাব সাফি ঘরে জন্মগ্রহণ করেছি সাফি মাঝাবে আমল করবো এতে মুক্তি পেয়ে যাব এরকম যদি ধারণা করেন সেটা ভুল আপনাকে যাচাই করতে হবে আর যেই ব্যক্তি যাচাই করবে সেই ব্যক্তি হকের সন্ধান পাবে এটা আল্লাহ দায়িত্ব নিয়েছেন পবিত্র কোরআনে আল্লাহ সুবাহ বলছেন সুরা আল আনকাবুত উনত্রিশ নম্বর সুরার উনসত্তর নম্বর আয়াত আল্লাহ বলছেন নিশ্চয় যারা আমার পথে জাহাদু জিহাদ করে সর্বাত্মক চেষ্টা করে সর্বশক্তি দিয়ে চেষ্টা করে সত্যকে জানার জন্য হককে বুঝার জন্য সত্যপথে চলার জন্য আল্লাহ বলছেন লানাহাদিয়ান্নাহুম অবশ্য অবশ্যই আমি তাকে আমার পথ সমূহ দেখাবো আমার রাস্তাগুলো কে বলেছেন আল্লাহ বলেছেন লানাহাদিয়ান্নাহুম সুবুলানা অবশ্যই আমি আমার রাস্তাগুলো তাকে দেখিয়ে দেব ওয়াইন্নাল্লাহ লামা আল মুহসিনিন আর যারা মুহসিন অর্থাৎ যারা খালেজ ভাবে একমাত্র আল্লাহর ইবাদত করে আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তারা তাদের সঙ্গী হয়ে আছে আল্লাহর নুসরত আল্লাহর সাহায্য তাদের সঙ্গে সময়ের জন্যই থাকবে বাইরা আমার পরিষ্কার হয়ে গেল এবারে আমরা আসব আমাদের ঐক্যের সূত্র আজকে আমাদেরকে অনেকে বলে ঐক্য অনেকে বলে ঐক্য হওয়া দরকার এভাবে চলা যাবে না আমি বলি এই যে দল তোমরা তৈরি করেছ আমি বলেছি এক হিন্দু পণ্ডিত হিন্দু গুরু কোরআন হাদিস পড়ে বুঝলো যে ইসলাম সঠিক ইসলাম গ্রহণ করার সিদ্ধান্ত নিল পণ্ডিত জওহরলাল নেহরুর কাছে গিয়ে বলল আমি ইসলাম ধর্ম গ্রহণ করব উনি চিন্তা করলেন যে এত বড় একটা হিন্দু পণ্ডিত ইসলাম গ্রহণ করলে হিন্দুদের মধ্যে ব্যাপক ঝামেলা হবে কি করে একে ফিরানো যায় রাজনীতি করে মাথায় শয়তানি বুদ্ধি অনেক থাকে বললো আচ্ছা বলো তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাও ইসলাম ধর্মের মধ্যে দুইটা গ্রুপ আছে একটা শিয়া একটা সুন্নি তুমি কোনটা গ্রহণ করবা হিন্দু পণ্ডিত তো কোরআন হাদিস পরে ইসলাম শিখেছে কোরআন হাদিসে শিয়া সুন্নি পায় নাই সে বলল আমি তো শিয়া সুন্নি পাই নাই বলে না শিয়া সুন্নি আছে তুমি দেখো না ইরান দেশের লোকেরা শিয়া আর ওই ইরাকিরা সুন্নি তুমি এটা বুঝে নাও এরপরে একটু থেমে আবার বললো আচ্ছা তুমি যদি শিয়া হও তাহলে শিয়াদের মধ্যে বত্রিশটা ফেরকা আছে কোন ফেরকা তুমি যাইবা আর যদি সুন্নি হও তাহলে সুন্নিদের মধ্যে প্রথমত ফেকার দিক দিয়ে চারটে মাধাব হানাফি সাফি হাম্বলি মালিকি আর এই মাঝহাব গুলো এমন তেমন না যে কোনো একটা মাঝহাব মানা ফরজ তুমি কোনটা মানবা আর ফরজ না মানলে তুমি মুসলিম তো হইতে পারলা না যে কোনো মাঝহাব মানো হানাফিদের মধ্যে আবার অনেক গ্রুপ আছে হানাফিদের মধ্যে চিস্তিয়া কাদেরিয়া নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া দিয়া কত সাবেরিয়া তরিকা আছে তুমি কোনটা মানবা হিন্দু পণ্ডিত এইসব শুনে বলল যে দরকার নাই আমার ইসলাম গ্রহণ করার আমি তো কোরআন হাদিস পড়ে মনে করেছিলাম যা কোরআন হাদিসে আছে এটাই ইসলাম ওই ইসলামের মধ্যে কোনো ফেরকা নাই এখন দেখলাম যে বাস্তবে হাজারো ফেরকা এই সমস্ত ফেরকা গ্রহণ করার দরকার নেই তার চেয়ে আমি যেটা আছি ভালো আছি ভাইয়েরা আমার আজকে মুসলিম জাতিকে মনে রাখতে হবে অনেকে আছে আমি এটা স্পষ্ট করে বলতে আমি শুরুতে বলেছি আজকের আমার এই লেকচার অনেক স্পর্শকাতর লেকচার এটাকে ভিত্তি করে নতুন করে আমাদের বিরুদ্ধে অনেক বিরোধী দাঁড়াবে কারণ আমরা যখন গণতন্ত্রের বিরুদ্ধে বক্তব্য দেয় আর বলি গণতন্ত্রের কুফুরি মতবাদ তখন গণতান্ত্রিক উপায়ে যারা ইসলাম কায়েম করার জন্য রাজপথে মিছিল করে মিটিং করে ভোট চায় মারামারি করে এই সবগুলো আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় যে গণতন্ত্র কুফুরি মতবাদ আমরা বলে কোরআনে স্পষ্ট বলা আছে তারপরও তারা মানে না আমি এ বিষয়ে আজকে আলোচনা করছি না কারণ আমার দিন কায়েমের সঠিক পথ ওখানে কিনতে পাবেন এটার মধ্যে লাস্টে দেখবেন গণতন্ত্র যে কুফুরি মতবাদ এবং ছক একে দেখানো হয়েছে গণতন্ত্র কি বলে ইসলাম কি বলে অন্ধ লোক যদি ওটাকে হাত দিয়ে দেখে আশা করি সেও বুঝতে পারবে যে কি আছে বইয়ের মধ্যে এত ক্লিয়ার করে দেওয়া হয়েছে এরপরে যখন বলি আমরা ইসলাম গ্রহণ করি ওই ইসলাম যে ইসলামের বেনা পাঁচটা যে ইসলামের ইমানের শাখা সত্তরের উপরে আমরা ছয় উসুল ভিত্তিক কোন ইসলাম মানি না তখন আর দল আমাদের বিরুদ্ধে চলে গেছে এরপরে তখন বললাম আমরা ওই ইসলাম মানি যে ইসলামে আল্লাহর মধ্যে বান্দার মধ্যে কোনো ভায়া মাধ্যম থাকে না যে ইসলামে বলে না যেরকম প্রধানমন্ত্রীর কাছে গেলে একজন মন্ত্রী এমপির সুপারিশ লাগে জজ সাহেবের কাছে কোনো কিছু বলতে গেলে একজন উকিল ধরা লাগে আমরা ওই ইসলাম মানি না আমরা বলি প্রধানমন্ত্রীর কাছে যদি কেউ সুপারিশ চায় সেটা ওই ব্যক্তির জন্য প্রয়োজন যাকে প্রধানমন্ত্রী চিনে না ওই ব্যক্তির জন্য মন্ত্রী এমপির সুপারিশ লাগে তোমাদেরকে আল্লাহ তারা চিনে না কারণ তোমরা পীরের মুড়ি তোমরা শয়তানের মুড়ি তোমাদেরকে চিনে না সেই জন্য সুপারিশ প্রয়োজন আমরা আল্লাহর বান্দা আমরা পাঁচ নামাজে পড়ি ইয়াকা না বুধু আল্লাহ আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি আমরা হজ করতে গিয়ে বলি লব্বাইক আল্লাহ লব্বাইক আল্লাহ আমরা তোমার কাছে হাজির যে আল্লাহকে পাঁচ নামাজে চিন্তা করি যে আল্লাহকে বলি তোমার এবাদত করি যে আল্লাহর কাছে হজ করতে গিয়ে লব্বাইক সেই আল্লাহ আমার কথা শোনেন আমাদের জন্য আল্লাহর প্রতি কোনো ভায়া মাধ্যমের প্রয়োজন নেই আমরা সে আল্লাহর ইবাদত করি যে আল্লাহকে যদের সঙ্গে তুলনা করা যায় না সব কিছু জানে না উকিলরা তর্ক বিতর্ক করে যুক্তি বেশ করে তার সামনে সত্যকে বের করার চেষ্টা করে আমরা যে আল্লাহর ইবাদত করি সে আল্লাহ তার আগে জানে পিছে জানে সামনে জানে সব কিছু জানে অতীত জানে ভবিষ্যৎ জানে সে আল্লাহর কাছে কোনো কিছু অজানা নেই ওই আল্লাহর কাছে যুক্তি তর্ক দিয়ে কোনো উকিলের প্রয়োজন নেই আল্লাহকে জানাবার জন্য আমরা সে আল্লাহর ইবাদত করি তোমরা যেহেতু তোমাদের যে আল্লাহ সে আল্লাহ হয়তো সব কিছু জানে না এই জন্য পীর সাহেবরা যুক্তি তর্ক দিয়ে উকিলের মতো ওই আল্লাহকে বুঝায় তারপরে তোমাদের কথা শুনতে পারে যখন আমরা এ কথা বলি তখন পীরের মরিদের গোষ্ঠী যত আছে সবগুলো আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় এরপরে শুনুন আমরা যখন বলি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য রাসুলের পদ্ধতি আসবে বই পড়বেন তখন আরো কিছু লোক বিরুদ্ধে চলে যায় এরপরে যখন বলি ইসলামে ফেরকা তৈরি করা জায়েজ নেই তখন আরো কিছু লোক তৈরি হয়ে যায় আপনি মনে করবেন না আহলে হাদিস সালাফি আপনি বলেন যে হানাফি সাবি বলা এটা ফেরকা আমি মনে করি আহলে হাদিস সালাফি এইগুলো নাম দাও এটাও একটা ফেরকা আপনি বলবেন আহলে হাদিস কাকে বলে আপনি বলেন কোরআন এবং হাদিস মানি এই জন্য আহলে হাদিস আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই কোরআন হাদিস মানেন বলে আহলে হাদিস কোরআন এবং হাদিসের কোন জায়গায় বলা আছে আহলে হাদিস কোন আয়াতে বলা আছে আহলে হাদিস কোন হাদিসে বলা আছে আহলে হাদিস বলে তোমাদের পরিচয় দাও কোন হাদিসে নাই তাহলে কোরআন এবং হাদিসে নাই এরপরও আপনি নাম দিচ্ছেন আহলে হাদিস আর দাবি করেন আপনি কোরআন হাদিস মানেন এটা ভুল আল্লাহর নবীর পরিচয় আহলে হাদিস ছিল না সাহাবা পরিচয় হালে হাদিস ছিল না এমনি করে বলবেন সালাফি সালাফি বলবেন বোখারির একটা হাদিসে আছে সালাফ আনা আমি তোমার জন্য উত্তম সালাফ সালাফ মানে হলো পূর্বের লোক আমি তোমার জন্য আয়সরাদি আল্লাহ আনহা যখন ফাতেমা রাজি আল্লাহ আনহা যখন কাঁপতে লাগলেন আল্লাহ নবীর কথা শুনে যে তিনি চলে যাবেন আল্লাহ রাসুল সাল্লাহ তাকে সান্ত্বনা দিয়েছিলেন যে আমি তোমার জন্য নেয়ামাত সালাফ উত্তম সালাফ এখান থেকে সালাফুস সালেহীন পূর্বকার সালে সালফে সালেহীনদের অনুসরণ করি এখান থেকে সালাফি আমি জিজ্ঞেস করতে চাই সাহাবাইকার আমি কি সালাফি নাম দিয়েছিলেন বা কোরআন হাদিসে এরকম সালাফি বলে কোনো কিছু আছে নাকি কোনো কিছুই নাই এই নামগুলো কেন দেওয়া হলো এই নামগুলো বলবেন যেটা পরিচয় থাকা দরকার পরিচয় থাকা দরকার এই জন্য তো সবাই পরিচয় এক একটা দল তৈরি করছে প্রত্যেকটা গ্রুপ দল তৈরি করছে যখন শিয়াদের জন্ম হল তখন একদল লোক শিয়াদের থেকে নিজেদেরকে আলাদা করার জন্য বা নাম বের করলো সুন্নি কি নাম বের করলো তাদেরও যুক্তি আছে আবার যখন সুন্নিদের মধ্যে বিভিন্ন রকমের দল তৈরি হলো হানাপি সাহাপি হাম্বলি মালেকি তখন তারা একে অপরের থেকে আলাদা করার জন্য এই পরিচয়গুলো গ্রহণ করা শুরু করলো এরপরে যখন দেখলো হানাফি সাফি হাম্বলি মালিকি এগুলোও ফেরকা তখন আর দল তৈরি করলো যে তাহলে আমরা এই আবু তরিকা মানি না সাফির তরিকা মানি না মালিকের তরিকা মানি না হাম্বলের তরিকা মানি না আমরা আল্লাহর রসুলের তরিকা মানি অতএব আমাদের নাম মোহাম্মদি মোহাম্মদি তরিকার লোক আল্লাহ নবীর সাহাবিরা নিজেদেরকে মোহাম্মদি তরিকার লোক দাবি করেছেন আর মোহাম্মদি তরিকা যখন একদল দাবি করলো তাহলে আর একদল চিন্তা করবে এর চোখ উপরে আল্লাহ আছেন কাজে আমরা আল্লাহর তরিকার লোক আল্লাহি এলাহি দিন এলাহি তখন আকবরের দল চলে আসবে বাদশাহ আকবর নাম দেয় না একটা কি নাম দিয়েছিল দিন এলাহি জন্মগ্রহণ করবে আর একটা এই জন্য বলে মোহাম্মাদি তরিকা আল্লাহর নবীর তরিকা আমরা চলবো ঠিক তাই বলে মোহাম্মাদি তরিকা নাম দেওয়া হয় নাই আমরা সালাফে হিন্দের তরিকায় চলবো তাদেরকে শ্রদ্ধা করি তাই বলে সালাফি বলা যাবে না এমনি ভাবে কোরআন এবং হাদিস মানব তাই বলে আহলে হাদিস নাম দেওয়া আবু হানিফার কথা কোরআন হাদিস অনুযায়ী মিললে আমরা মানব তাই বলে হানাফি নাম দেওয়া যাবে না এইভাবে কোন ফেরকা ইসলাম তৈরি করতে বলে নাই আলাদা পরিচয় দেওয়ার অধিকার কাউকে দেয় নাই কোরআন পরিষ্কার করে দিয়েছে আমাদের পরিচয় কি আমি আলোচনা বহুবার করেছি যেহেতু বিষয়ের সাথে সম্পৃক্ত সংক্ষিপ্তাকারে বলে দিচ্ছি সুরায় বাকার একশো বত্রিশ সুরায় বাকার একশো ছত্রিশ সুরা আল ইমরানের বাউন্ন সুরা আল ইমরানের একশো দুই সুরায় হুদের চোদ্দ সুরায় নামদের একাশি সুরা আনকাবুতের ছেচল্লিশ এমনি ভাবে সুরায় জুকরুফের উনসত্তর থেকে একাত্তর এমনি ভাবে সুরায় কসাসের বাউন্ন এমনি ভাবে সুরায় হেজরের দুই এবং তিন সুরায় বাকার একশো আশি আটাশ এমনি ভাবে সুরায় নামের একশো বাষট্টি এবং একশো তেষট্টি সুরা ইউনুসের বিরাশি সুরায় বাহাত্তর সুরায় হজের আটাত্তর সুরায় নামলের একানব্বই সুরায় ফুসরাতের তিরিশ সুরায় হাকাফের পনেরো সুরায় জিনের চোদ্দ এই সব আয়াতগুলোতে বলা আছে তোমাদের নাম মুসলিম তোমাদের পরিচয় কি মুসলিম আয়াত বলতে গেলে অনেক সময় লাগবে আল্লাহ তারা বলছেন সুরায় বাকার একশো বত্রিশ নম্বর আয়াতে অসাবিহা ইব্রাহিম বানি ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তানদেরকে এবং একুব তার সন্তানদেরকে ওসিয়াত করছেন ও আমার সন্তানেরা আল্লাহ তারা তোমাদের জন্য একটা দিন নির্বাচন করেছেন মনোনীত করেছেন মুসলিমুন অতএব তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম ছাড়া কি ছাড়া তার উপর পরিচয় আছে সুরা বাকার একশো ছত্রিশ নম্বরতে বলা হয়েছে قولوا آمنا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 ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো যথাযথ ভাবে ওয়ালা তামু তুন্না খবরদার তোমরা মৃত্যুবরণ করো না ওয়াং ইল্লা ওয়াং তুম মুসলিম মুসলিম অবস্থা ছাড়া মুসলিম সুরায় হুদের চোদ্দ নম্বরে বলা হয়েছে আন্নামা ওয়া তোমরা কি মুসলিম হবে না অন্য কিছু হবে এমনিভাবে সুরায় নামলের একাশি নম্বরে বলা হয়েছে হে নবী আপনি অন্ধ লোকদেরকে অন্ধ লোকদেরকে পথভ্রষ্টতা থেকে গুমরাহি থেকে আপনি হেদায়ত দিতে পারবেন না ইল্লামাই উমিনু তবে যারা ঈমান আনবে আমার আয়াতের প্রতি ফাহুম মুসলিম তারা মুসলিম আপনি তাদেরকে হেদায়ত করতে পারবেন কাদেরকে হেদায়ত করতে পারবেন মুসলিমদেরকে না আর কোনো পরিচয় আছে খুব খেয়াল করবেন কোনো পরিচয় নাই আহলে হাদিস সালাফি হানাফি সাফি হাম্বলি মালিকি কোন কোন পরিচয় নেই সব কিছু বাতিল হয়ে পরিচয় শুধু একটা কি এমনি ভাবে আপনারা জানেন সুরে আনকাবুতের ছেচল্লিশ নামাজ আল্লাহ বলছেন ওখানেও আছে মুসলিমন এমনি সুরায় জুকরুফের উনআশি থেকে একাশি নাম্বার একাত্তর নাম্বার উনাত্তর থেকে একাত্তর নাম্বার বলা হয়েছে আল্লাদিন আমানু বি আয়াতিনা ওয়াকানু মুসলিমিন যারা আমার আয়াতের প্রতি ইমান রাখে এবং যারা মুসলিম আল্লাহ তাদেরকে বলবেন উদখরুল জান্নাতাং তুমু আজওয়াজুকুম তোমরা এবং তোমাদের বিবি সাবরা ইসলামে জান্নাতে প্রবেশ করো এরপরে বিস্তারিত আলোচনা আছে এমনিভাবে সুরায় কসাসের বাউন্ন নম্বরতে বলা হয়েছে আল্লাহ তারা বলছেন الذين آتيناهم الكتاب من قبله هم به يؤمنون وإذا يتلى عليهم قالوا آمنا به إنه الحق من ربنا إنا كنا من قبله مسلمين এইভাবে অনেকগুলো আয়াতে আল্লাহ তালা বলেছেন মুসলিমুন মুসলিমুন সৌরায় হজরের এক দুই এবং তিন নম্বরে বলা হয়েছে আল্লাহ তালা বলছেন রুবামা ইয়াউদ্দুল্লাদিনা কাফারু লাউ কানু মুসলিমিন কাফেররা সেদিন আফসোস করবে হায় যদি আমরা মুসলিম হতাম যারা বিভিন্ন তরিকায় চলে গেছে তারা বলবে আমরা মুসলিম হতাম যদি সুরায় বাকারার একশো আঠাশ নম্বরে বলা হয়েছে ইব্রাহিম আলাইহ ইসলাম যেদিন কাবা নির্মাণ করেছেন সেদিন দোয়া করেছেন ইসমাইলকে নিয়ে রব্বানা ও জালনা মুসলিমাইনে লাকা আল্লাহ তুমি আমাকে আমার সন্তান ইসমাইলকে দুজনকে তোমার মুসলিম তোমার আনুগত্যশীল বান্ধা হয়ে থাকার তৌফিক দান করো মুসলিমাতা লেখা আমাদের সন্তানদের মধ্য থেকেও তোমার প্রতি আনুগত্যশীল মুসলিম বান্দা তৈরি করে দাও কি মুসলিম কি বান্দা উম্মাতা মুসলিমা উম্মাতে মুসলিমা না আর কোনো কিছু আছে এমনি ভাবে সোরায়ে আনা আমের একশো বাষট্টি তেষট্টি নম্বরে বলা হয়েছে কুল ইন্না সালাতি অনুসুকি আমার হিয়া মাতি লিল্লাহ রব্বিল আলামিন বলো আমার সালাত আমার কোরবানি আমার হজ আমার জীবন আমার মরণ সব কিছু আল্লাহর জন্য লা শারিকা লাহু তার কোনো শরিক নেই অবিদালিকা উমিরতু এবং আমি এটাই আদিষ্ট হয়েছি আনা আব্বালুল মুসলিমিন এবং আমি প্রথম মুসলিম আমি কি প্রথম মুসলিম যারা তার মধ্যে আমি একজন এমনি ভাবে সুরাই ইউনুসের বাহাত্তর নাম্বার বলা হয়েছে ফাইন তাওয়াল্লাও হে নবী আপনার কথা যদি তারা না শুনে মুখ ফিরিয়ে নেয় কোনো অসুবিধা নেই ফামা তাল তুকুম মিন আজরিন আপনি বলে দিন আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাচ্ছি না ইন আজিরিয়া ইল্লা আল্লাহি আমার বিনিময় তো শুধুমাত্র আল্লাহর কাছেই অমির আকুন আমনাল মুসলিমিন আমাকে আদেশ করা হয়েছে মুসলিম হওয়ার জন্য কি হওয়ার জন্য অমির আমাকে আদেশ করা হয়েছে কিসের জন্য মুসলিম হওয়ার জন্য এটা আছে সুরা ইউনুসের বাহাত্তর নম্বর আয়াতে এরপরে সুরে হজের আটাত্তর নম্বর আয়াত যেখানে আল্লাহ পরিষ্কার করে দিচ্ছেন মুসলিমিন এটা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত তিনি তোমাদের নাম রেখেছেন কি করে না আর কিছু আছে মুসলিম ছাড়া আর কিছু নেই আল্লাহর নবীর নামের সঙ্গে মুসলিম ছাড়া কিছু ছিল না সাহাবা রামদের নামের সঙ্গে মুসলিম ছাড়া কিছু ছিল না তবে ইন্দের নামের সঙ্গে মুসলিম ছাড়া কিছু ছিল না এমনকি যে ইমামদের নামে মাঝহাব তৈরি করা হয়েছে ইমাম আবু হানিফা শাহি মালেক আহমদ হাম্বেল রহমাহুল্লাহ আদাল্লাহ আল্লাহ তাদের সকলের উপর রহমত নাজিল করুন আমরা তাদের দোষ দেই না কারণ তারা কেউ বলেন নাই আমাদের নামে মাঝহাব তৈরি করো প্রত্যেকেই বলেছেন এটা সাহাল হাদিস ফাহুয়া মাধাবি যেটা সহি হাদিস প্রমাণিত হবে ওটাই আমার মাধাব এবং আবহিব বলেছেন লা ইয়াজুজু লিআহাদিন আন ইফতিয়া বিকাউলিনা হাত্তা ইয়ালাম মিন আইনা কুলনা কোন ব্যক্তির জন্য বৈধ হবে না জায়েজ হবে না আমার কথা দিয়ে ফতোয়া দেওয়া যতক্ষণ পর্যন্ত সে না যাচাই করবে আমি কোরআন সুন্দর কোন সূত্র থেকে বললাম কে বলেছেন আমরা ইমামদেরকে শ্রদ্ধা করি কারণ তারা কেউ বলে যান নাই আমাদের নামে মাঝহাব তৈরি করো তারা সকলে কোরআন হাদিসের কাজ করে গেছেন আপনি বলবেন আপনি কি তাহলে ওনাদের চেয়েও বড় এই প্রশ্ন করবে আমি আপনাদেরকে পরিষ্কার করে দেই বড় না আসল রহস্য হচ্ছে এই এখন আমরা যদি চেষ্টা করি একটা সিডির ভিতরে ওখারি মুসলিম সহ আমার কাছে সিডি আছে ষোলো হাজারের চেয়েও বেশি কিতাব আছে এক সিডির ভিতরে আর সেই কিতাবগুলো কিরকম আপনারা যারা বাসায় গেছে তারা দেখেছেন এক এক কিতাব বিশ খন্ড পঁচিশ খন্ড এইখানেও কিছু নমুনা আছে নাম দেখলেই বুঝবেন কিতাবের নাম শুরু হয়েছে ওই কোনার থেকে এই কোনায় শেষ হয়েছে এই রকম বিশ পঁচিশ খন্ডের এক এক কিতাব এই রকম কিতাবের কত ষোলো হাজার কিতাবের একটা সিডি আছে আমরা একটা টিপ দিলে হাদিস কোন যায় যে এক এক টিপে এক এক সব কপি চলে আসছে এখন আমাদের এত বড় একটা সিট তৈরি করতে লেকচার তৈরি করতে সময় লাগে এক ঘন্টা ভাইরা আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমরা ইমামদের চেয়ে বড় না কেউ আমি তো নাই তুলনাই করা যায় না ওনাদের সামনে আমরা ছোট একটা ছাত্র সমতুল্য না বল তাহলে বিষয়টা কি বিষয়টা হচ্ছে এই ওনাদের সময় হাদিসগুলো এরকম সব সংকলিত হয় নাই সে অনুযায়ী তাদের তার কাছে যে হাদিস পৌঁছেছে সে অনুযায়ী তারা হকের দাওয়াত দিয়েছেন এখন যেহেতু সবগুলো যাচাই হয়ে গেছে আর ওনারাও বলে গেছেন যে আমরা যা আমাদের কাছে এসেছে তা অনুযায়ী করেছি কিন্তু এরপরেও যদি তোমাদের কাছে কোন সহি হাদিস পৌঁছে তোমরা সহি হাদিসকে আমল করবা আমাদের কথা বাতিল করে দিবে আমরা এই জন্য ইমামদেরকে শ্রদ্ধা করি আমরা বলি আমরা মুসলিম ওনাদের পরিচয় ছিল কি এমনি ভাবে কোরআনে আল্লাহ তালা সুরায় নামাজের এক নম্বর হ্যাঁ, একানব্বই নম্বর একানব্বই নম্বরাতে বলা হয়েছে ইন্নামা দিহিল বালদাতিল্লাতি আল্লাহ রাসুল বলছেন আপনি বলুন আল্লাহ বলছেন নিশ্চয় আমি আদিষ্ট হয়েছি এই শহরের রবের ইবাদত করার জন্য কার ইবাদত করার জন্য অমের তুয়ান আকুন আমিনাল মুসলিমিন এবং আমাকে আদেশ করা হয়েছে একজন মুসলিম হওয়ার জন্য কি হওয়ার জন্য এমনি ভাবে সুরায় ফুসেরাতের তেত্রিশ মধ্যে বলা হয়েছে অমান আহসান মিম্মান আল্লাহ ওই ব্যক্তির চেয়ে ভালো আর কে হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে কার দিকে না কোনো দলের দিকে না কোনো তরিকার দিকে সবাই তো দাওয়াত দেয় কি অমুক পীরের কাছে আসেন ওখানে গেলে পাওয়া যাবে ওই তরিকে আসুন আমরা কোন তরিকার দাওয়াত দিই না কি সুন্দর লিখে দিয়েছে চরমনায় বিশ্বের সব বইতে লেখা আছে হ্যাঁ বাবারা তরিকাতে একশো ছাব্বিশটা কয়টা ওই পীরের নাম আমি দিয়েছি একশো ছাব্বিশ তরিকা পীরের নাম কি একশো ছাব্বিশ তরিকার পীর এই পরে লিখেছে এর মধ্যে তিস্তিয়া সাবেরিয়ার তরিকা একেবারে শর্টকাট এরপর এক জায়গায় লিখেছে মাওয়াজে সাকে ভিতরে লিখছে এই তরিকার সপক অল্প কিন্তু তেজ খুব বেশি এমন তেজ অল্প জিকিরে তাছির বেশি হয়ে যায় পেঁয়াজের ঝাঁজের মতো আর কি এটা চরমনাই পীরের বইয়ের কথা চরমনাইয়ের যে প্রথম পীরে শাক সাপ ওনার সাতাইশ খান বই এরপরে ফজলুল করিম সাহেব যে মারা গেলেন ওনার বই আছে এই সব মিলাইয়া ফজলুল করিম সাহেব একটা বইয়ের নামই আছে একুশ সবক কয় সবক ওই বইতেও লেখা আছে একশো ছাব্বিশ তরিকা এর মধ্যে শর্টকাট তরিকা এক চিস্তিয়া ছাবিয়ে তরিকা এই লোকগুলো মানুষকে তরিকার দিকে দাওয়াত দেয় বায়াত নেয় বায়াত কে আমাইনে सब बुरी बातों से और सब बुरी कामों से ऊपर तरीका चिश्तिया कादरिया नक्शबंदिया मुजद्दिया के आए मेरे अल्लाह उस तरीका पर तरीका के नियामतों को नसीब कर তরিকার বায়াত নিল তরিকার নিয়ামত চাইল আমি বায়াত করছি হাতে হাত দিয়ে পীরের কাছে অথবা রুমাল ধরে অথবা পিঠে হাত দিয়ে অথবা দই ঝুলাইয়া দিয়া বায়াত করলাম বায়াত মাইনে তিস্তিয়া কাদরিয়া সাবের নকশাবন্দি তরিকের উপরে মাওয়াজে সাকিয়া খুলে দেখেন আমার ওই দিন কেন সঠিক পথ এই বই থেকে পয়েন্ট ধরে ধরে এদের একেবারে বইয়ের এবারত তুলে দিয়ে তারপর লিখে দিয়েছি ভাইয়েরা আমার আর এর পরেও যদি বিশ্বাস না হয় ওদের নিজস্ব লাইব্রেরি আছে বাংলা বাজার যান আলে সাক প্রকাশনী মুজাহিদ প্রকাশনী মুজাহিদ পাবলিকেশন আরো জানি কি কয়েকটা আছে এই প্রকাশনীগুলোতে ওদের সব বই পাওয়া যায় কিনে মিলান এরপরে দেখুন কিভাবে তরিকার দাওয়াত দিয়েছে এরপরে কোরআনের সঙ্গে মিলান আল্লাহ বলছেন অমান আস্থান দা যে ব্যক্তি মানুষকে দাওয়াত দেবে কার দিকে ওয়ামিলা এবং আমলে সালে করে ইন্নানি মিনাল মুসলিমিন এবং সে বলে আমি একজন মুসলিম আমি একজন এরকম সুরায় আহকাফের পনেরো নম্বরতে বলা হয়েছে এমনি তুবতু ইলাইকা ওয়াইন্নি মিনাল মুসলিমিন আমি একজন মুসলিম এরকম ভাবে সুরায় জিনের মধ্যে আছে জিনেরাও বলে জিনদের সম্পর্কে বলা আছে জিনেরা বলছে মিনাল মুসলিমুনা অমিন্নাল কাসিতুন আমাদের মধ্যে কিছু আছে মুসলিম আর কিছু আছে ভণ্ড প্রতারক পীরের মরি চিস্তিয়া কাদের নকশাবন্দিয়া কাসিতুন মানে সব বাতিল আছে আমাদের মুসলিমও আছে বাতিল আছে বুঝে গেল জিনদের মধ্যে যেমন ভণ্ড আছে ওই ভণ্ড জিনগুলো পীরদের উপরে সর হয়ে ভণ্ড তরিকা তৈরি করে দিয়েছে আর এই জিনেরাই কারবার করে আপনার মনে করেন পীর কেমনে বলে দেয় অমুক জায়গায় গরু রওনা হচ্ছে কারণ আছে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা ফেরেস্তা আছে একটা শয়তান আছে কি আছে তো শয়তান গরু নিয়ে যে ব্যক্তি রওয়ানা হইল তার সঙ্গে একটা শয়তান আছে কিনা আর যে পীরের দরবারে রওয়ানা হয়েছে তার সাথেও কি আছে শয়তান আছে সবার সঙ্গে শয়তান আছে সাহাবিরা প্রশ্ন করে ছাড়েন নাই আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন ইয়া আল্লাহ আপনার সঙ্গেও কি একটা শয়তান আছে আপনার সঙ্গেও কি একটা শয়তান আছে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন হ্যাঁ আমার সঙ্গেও একটা শয়তান আছে ওলা কিন্নাহু আসলামা তবে সে শয়তান মুসলিম হয়ে গেছে শয়তান কি হয়ে গেছে তো রাসুলের সঙ্গে এটা মুসলিম হয়ে গেছে পীরের সঙ্গে তার মুসলিম হয় নাই ওই গরু নিয়ে যে রওনা হলো ওই শয়তান ওই ব্যক্তির শয়তানটাই পীরের সঙ্গে শয়তান আছে তাকে বলে দিচ্ছে এই গরু নিয়ে রওনা হয়েছে কিন্তু একশো গরু একটার কালার এই আর গরুর সঙ্গে যে গরুওয়ালা আছে তার কালার এই জামার কালার এই পীর সাহেব ওইখানে বসে ভবিষ্যৎবাণী করে দিচ্ছে মুরিদরা দেখলো ঠিকই তো আর সবগুলো পায়ে সেদ্ধা পড়ে গেল কারণ কি দিনদের মধ্যে শয়তান আছে দিন বলছে মুসলিমুন আমাদের মধ্যে কিছু আছে মুসলিম কিছু আছে কি অমিন্নাল কাসিতুন কিছু আছে সীমালঙ্ঘনকারী জালেম ফাসেক না কাফের মুশ্রেক পীরের মুড়ি ভণ্ড তাবিজ কবজলা মুর্দার খানেওয়ালা সবই আছে সুরায় জিন চোদ্দ নম্বর আয়াত সুরায় জিনের ভাইয়েরা আমার এরপরে আসুন আমি শেষ করছি একটু লম্ব হয়ে গেছে আল্লাহ রসুল সাল সাল্লামের একটা হাদিস হোজাইফা ইবনুল ইয়ামান থেকে বর্ণিত তিনি বলছেন যে লোকেরা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করত খায়ের মঙ্গল সম্পর্কে শুভ জিনিস মঙ্গলময় জিনিস সম্পর্কে আর আমি জিজ্ঞেস করতাম আনিসার্রে অমঙ্গল খারাপ জিনিস সম্পর্কে কেন মাখাফাতা আইনুদের কানি আমাকে যাতে এগুলো স্পর্শ করতে না পারে আমি আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলাম ইন্না কুন্নাফি জাহিলিয়াতিন অশারিন হে আল্লাহ রসুল আমরা এক সময় অন্ধকারে ছিলাম জাহিলিয়াতে ছিলাম খারাপের মধ্যে ছিলাম আল্লাহ তালা আমাদেরকে ফাজা আন আল্লাহ বিহাদ আল খের আল্লাহ আমাদেরকে ইসলামে দৌলাত দান করেছেন এই মঙ্গলময় জীবন দান করেছেন এখন আমরা কুমিরকে শ্রদ্ধা করি না কচ্চপকে শ্রদ্ধা করি না গদার মাছকে শ্রদ্ধা করি না পীরের পায়ে শ্রদ্ধা করি না মাজারে টাকা দেই না পয়সা দেই না গাছে সুতা বাঁধি না মাজারের সুতা হাতে বাঁধি না এই সমস্ত আমরা করি না না এখন আল্লাহ মঙ্গলময় জীবন দান করেছেন এরপরে কি আবার অমঙ্গল আসবে ফাহাল বা এরপরে কি অমঙ্গল আসবে কলা নাম আল্লাহ রসুবেন হ্যাঁ আবার অমঙ্গল আসবে উল্তু আহাল বা সারিমিন খাইরিন সেই অমঙ্গলের পরে আবার কি মঙ্গল আসবে কলা নাম হ্যাঁ আসবে তবে অবিহি ফিহি দাখান এর মধ্যে কিছু ধোয়া থেকে যাবে আর আগের মতো স্বচ্ছ হবে না কিছু দোয়া থেকে যাবে দোয়া আমাদের সকলের মধ্যেই আছে সকলের মধ্যেই থাকবে যখন থাকবে কৌতু আমা হু হোজাই ভবন আসলাম দাখান কি যে ধুয়া কি জিনিস আলা কৌমন ইয়াহদুনা বেগাইরে হাদি একদল লোক বের হবে যারা আমার তরিকা বাদ দিয়ে হেদায়েত বাদ দিয়ে অন্যের হেদায়েত তারা গ্রহণ করবে অন্যের তরিকে গ্রহণ করবে খুব খেয়াল করে শুনুন ওরাও তো অনেক ভালো কাজ করে অনেকে বলে না হ্যাঁ আল্লাহ রসুলা বলে দিয়েছেন তারিফুমিন হুমাতুন কিরু ওদের অনেক কাজ ভালো পাবে অনেক কাজ খারাপ পাবে অনেক কাজ ভালো পাবে সালাদের কথা বলবে টুপি রাখতে বলবে দাড়ি রাখতে বলবে নামাজ পড়তে বলবে আর হ্যাঁ, সৎকার আদেশ করতে বলবে সব বলবে আর তুমি ধোকায় পড়ে যাবে ভালো কাজ করে এরা আল্লাহ রাসুল অনেক ভালো কথা বলবে আবার কিছু খারাপ কাজ করবে বলতো ফাহাল বা দাদা আলিকার খাইরিন সাররিন আমি আবার প্রশ্ন করলাম এই অমঙ্গলের পরে আবার কি মঙ্গল আসবে কালা নাম দোয়াতুন আলা আবু আবে জাহান্নাম হ্যাঁ এরপরে আবার আসবে জাহান নামের দরজায় বসে আহ্বানকারী জাহান নামের দরজায় বসে যেই লোকেরা আল্লাহর পথে চলবে তাদেরকে ডাকবে এই তরিকে আসো এই তরিকায় ঢোকো এটা চিস্তিয়া এটা কাদেরিয়া এটা নকশাবন্দিয়া এটা মোজাদ্দিদিয়া এটা শর্টকাট শর্টকাট তরিকা কি চিস্তিয়া সাবেরিয়া না রসুলের তরিকা আল্লাহর রাসুল সাল্লাম বলেছেন মানা তো আনি দেখাল জান্না যে ব্যক্তি আমার আনুগত্য করবে সোজা জান্নাতে চলে যাবে শর্টকাট তরিকা কি সাবেরিয়া তরিকা না রসুলের তরিকা চরমনাই যে প্রত্যেকটা বইতে লিখে দিল যে এর মধ্যে একশো ছাব্বিশ তরিকার মধ্যে একেবারে শর্টকাট তরিকা হচ্ছে কোনটা চেষ্টা সাবেরিয়া এটা কি সত্য না মিথ্যা রাসুলের হাদিসের সাথে সামঞ্জস্যশীল না সাংঘর্ষিক সাংঘর্ষিক হলে সেই পীরকে মানা যাবে পীর মুরিদি ইসলামে নাই পীর মুরিদি অনেকে বলে পীর ধরাও ফরজ ওই মাঝহাবের ইমাম ধরা ফরজ পীর ধরাও কি আমরা বলি পীর ধরা ফরজ তবে জান্নাতে যাওয়ার জন্য নয় কোথায় যাওয়ার জন্য এই হাদিস বলছে আল্লাহ রাসুল বলেছেন দোয়া তুনা আলা আবু আবে জাহান্নাম জাহান নামের দরজায় বসে আহ্বানকারী আসবে মান আজা বাহা ইলাইহা কাজাফুহু যে ব্যক্তি তাদের সেই ডাকে আহ্বানে সারা দিবে তারা ওকে জাহান নামে নিক্ষেপ করে ছাড়বে বলতে আল্লাহ লানা বলছেন আল্লাহ আপনি ওই লোকগুলোর পরিচয় আমাকে বর্ণনা করুন তাদের পরিচয় কি বর্ণনা দিন যাতে চিনতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন ক্বালা হুম মিন জালদাতিনা ওয়া তারা আমাদের আমাদের চামড়ায় চামড়া থাকবে তাদের মানে আমাদের লেবাস পোশাক তারা এটাই ব্যবহার করবে ইসলামের লেবাস পোশাকই পড়বে টুপি থাকবে দাড়ি থাকবে বাকি সবই থাকবে তারা আমাদের জোবান দিয়ে কথা বলবে আমাদের জোবান দিয়ে তার মানে কি আমাদের যে কথা কোরআন হাদিসের কথা এটাই বলবে কোরআন হাদিসের কথাই বলবে কোরআনের অপব্যাখ্যা করবে আল হাদিস বলে জাল হাদিস বলবে এটা ওরা আমাদের মুখে কথা বলবে এরপরে বলছেন এই মুহূর্তটা যে আমাকে পেয়ে আমাকে আমরা কি করতে বলে আমি কি করবো তখন আল্লাহ রাসুল সাল্লাম বলছেন তালথাম জামাআত আল মুসলিমিন তখন তুমি মুসলিমদের জামাকে অনুসরণ করো মুসলিমদের জামা মুসলিমদের দলকে অনুসরণ করো এবং তাদের ইমামকে অনুসরণ করো আর কোন তরিকা কোন ফিরকা মাঝহাবি হানাফি সাহাফি হাম্বলি মালিকি চিস্তি কাদের নকশাবন্দি আহলে হাদিস সালাফি কোনোটা বলা হয় না বলা হয়েছে কি মুসলিমদের জামাকে আঁকড়ে ধরো শক্তভাবে ধরো ইমাম আহম তাদের ইমামকে ধরো কুলতু হোজাই বলে আমি প্রশ্ন আবার করলাম ছাড়লাম না আমি বললাম যদি এরকম মুসলিমদের কোন জামাত না থাকে কোন ইমাম না থাকে তাহলে কি করবো তিলকাল তুমি ওই সমস্ত সব ফেরকা বর্জন করো ওই সমস্ত সব ফেরকা বন্ড ফেরকা সব বাকি মুসলিমদের জামা একটা সবসময় থাকবে আল্লাহ বলেছেন বাদা আল ইসলাম গরিবান ও সৈয়াউদ কামা বাদা গরিবান ফাতুবাদের গোরাবা ইসলাম অপরিচিত আগন্তুকের ন্যায় যাত্রা শুরু করেছে আবার সেই অপরিচিত আগন্তুকের ন্যায় ফিরে যাবে ফাতুবাদিল গোরাবা কতই না সৌভাগ্যশীল সেই লোকেরা সুতরাং মুসলিম কেয়ামত পর্যন্ত থাকবে মুসলিমদের জামাও থাকবে আপনি যদি না পান তাহলে কি করবেন আল্লাহ রাসুল বলেছেন সবগুলো ফেরকা বর্জন করো ওয়ালাউ আসলে সাজারাতিন যদিও তোমাকে গাছের শিকড় কামড়িয়ে খেতে হয় চিবিয়ে খেতে হয় তারপরে তাই করো হাত্তা ইউত্রিকাল মাউত ওয়ান্তা আলা দালিক এ অবস্থায় যে তোমার মৃত্যু হয়ে যায় এই অবস্থা থাকা অবস্থায় মৃত্যু হয়ে যাক তারপরেও তুমি ওই সমস্ত কোনো ভণ্ড ফেরকার দল যুক্ত হবে আল্লাহ সুবহান তারা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং মন করার তবে করে আমিন সুবহান আল্লাহ হামদিহি সুবহানাকাল্লাহু বিহামদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করতে বেলাইক